আমরা তাকে তৈরি করতে চাই তাহলে আমাদের করণীয় কি রাসুল্লাহ সাল্লাম সাহাবাইকে আমরা দিয়ে আল্লাহ তালা আনহুম তাদের সন্তানদেরকে তাদের প্রজন্মকে তারা কিভাবে সামাজিক দায়িত্বশীল ব্যক্তিত্বে সমাজে নেতৃস্থানীয় ব্যক্তিত্বে তারা তৈরি করেছিলেন তাদের সোনালী শিশুদেরকে সেই বিষয়টি আমরা এখানে বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমাদের এই আলোচনা যে কয়েকটি মূলনীতির উপর ভিত্তি করে আমরা করব সেটি হচ্ছে মূলত আটটি মূলনীতি তার আগে রাসুল্লাহ সাল্লাহ আলী আসলামের সে হাদিসই হচ্ছে আমাদের আলোচনার মূল ভিত্তি যেখানে রাসুল আসলাম বলেছেন বখারি এবং মুসলিম এসছে আনাসরদি আল্লাহ তালাহু থেকে যে রাসুল্লাহ সাল আলী আসাল্লাম আন্নাহু মার্রা আলা সুইবিয়ানিন ফাসাল্লাম আলহিম ওয়াকাল খানা রাসুল্লাহ সাল্লাহ আলী আসলাম ইয়া ফালু জানাসিম মালিক রদি আল্লাহ তালাহু কখনো কখনো তিনি তার বৃদ্ধ বয়স যখন তিনি বয়স তার হয়ে গিয়েছিল তখন তিনি বাড়ি থেকে বের হয়ে রাস্তায় বা বাজারে অথবা পথে ঘাটে প্রান্তরে তিনি খুঁজতেন শিশুরা কোথায় আছে তাদেরকে তিনি সালাম দিতেন এবং তারপর তিনি বলতেন রাসুল উল্লাহ সাল আলী ওসাল্লাম ইয়াফা আলু আমি রাসুলকে দেখেছি তিনিও তাই করতেন অর্থাৎ তিনি খুঁজে খুঁজে শিশুদেরকে তিনি সালাম প্রদান করতেন তাদের মধ্যে একটা দায়িত্ব দায়িত্বানুভূতি তাদের মধ্যে একটা দায়িত্বশীলতা তৈরি করতে সামাজিক একটা বন্ধন তৈরি করতে সমাজের যে এক ধরনের রেসপন্সিবিলিটি রয়েছে সেই অনুভূতি তাদের মধ্যে তৈরি করে দিতে অতএব আপনি যে সামাজিক সমাজের প্রতি দায়িত্বশীল সমাজের মধ্যে দায়িত্ববোধ সম্পন্ন ব্যক্তিত্বে পরিণত করতে চান আপনার শিশুকে তাহলে অবশ্যই তার মধ্যে একটা সামাজিক বন্ধন তৈরি করতে হবে একটা সোশ্যাল রিলেশন সোশ্যাল একটা কোহেশন করে একটা একটা সোশ্যাল সলিডারিটি তার মধ্যে তৈরি করে দিতে হবে আমরা বলেছি যে আটটি মূলনীতির আলোকে আমরা এই কথাটি বলবো প্রথম মূলনীতি হচ্ছে শিশুদেরকে বড়দের মাহফিল মজলিস আলোচনা সেশন ইত্যাদিতে বা হালাকাতে নিয়ে যেতে হবে দুই নম্বর হচ্ছে শিশুদেরকে কখনো কখনো কোনো দায়িত্ব দিয়ে তাদেরকে পাঠাতে হবে কোনো প্রয়োজনে তাদেরকে পাঠাতে হবে যাতে ওই প্রয়োজনটি সে পূর্ণ করে আসতে পারে তিন নম্বর হচ্ছে শিশুদেরকে যে সালাম দেয় তাদেরকে অভ্যস্ত করতে হবে যে কথা আমরা আগে বলেছি চতুর্থ হচ্ছে যদি শিশুরা অসুস্থ হয় তখন তাদেরকে দেখতে যেতে হবে পঞ্চমত হচ্ছে শিশুদের তারা কাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করছে সেটি দেখতে হবে এবং তাদের জন্য বন্ধু নির্বাচন করে দিতে হবে আমাদের ষষ্ঠত হচ্ছে শিশুদেরকে অবশ্যই বেচা এবং কেনা তাদেরকে অভ্যস্ত করতে হবে তাদেরকে দিয়ে কোনো কখনো বেচা অথবা কখনো কেনাকাটা করা এর মাধ্যমে তাদের মধ্যে একটা দায়িত্বশীলতা তৈরি করে দিতে হবে সপ্তম হচ্ছে যে শিশুদেরকে কখনো কখনো আল হাফলাত আল মেশরুয়া অর্থাৎ শরীয়ত সম্মত যে সকল হাফলা বা যে সকল অনুষ্ঠানাদি রয়েছে সেগুলো তাদেরকে নিয়ে যেতে হবে এবং সর্বশেষ হচ্ছে শিশুদেরকে কখনো কখনো যারা অত্যন্ত ভালো দিনদার ব্যক্তিরা বা আত্মীয় স্বজন তাদের সাথে তাদেরকে রাত্রি যাপন করতে দিতে হবে তাদের সাথে তাদেরকে থাকতে দিতে হবে তাদের সাথে তাদেরকে উঠা বসা করতে দিতে হবে তাদের সাথে তাদেরকে তাদেরকে চলতে দিতে হবে এর মাধ্যমে শিশুদের মাঝে নৈতিকতা মূল্যবোধ শিশুদের মাঝে শিশুদের মাঝে যে শিষ্টাচার আদব ইত্যাদি তাদের মাঝে তৈরি করে দিতে হবে তাহলে আমরা প্রথমত যে মূলনীতির কথা বলেছি সেই মূলনীতিটি হচ্ছে যে শিশুদেরকে বড়দের আলোচনা অনুষ্ঠানগুলোতে শিশুদেরকে বড়দের মজলিসগুলো স্কুলগুলোতে শিশুদেরকে বড়দের বৈঠকে নিয়ে যেতে হবে আমরা বলছি যে এই জন্য যে শিশু তো সমাজে বসবাস করবে এই সমাজে তাকে নেতৃত্ব দিতে হবে এখানে তাকে দায়িত্ব পালন করতে হবে এখানেই তাকে বেড়ে উঠতে হবে এখানে তার পরবর্তী প্রজন্মরা তারা জন্ম নেবে এবং তারা বড় হয়ে উঠবে তারা বেড়ে উঠবে অতএব এই জন্যে এই শিশুদেরকে আমাদের এই সমাজের মধ্যে বসবাস করার যোগ্যতা সম্পন্ন একজন নাগরিকে পরিণত করা যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তিতে ইসলামিক ব্যক্তিতে পরিণত করা হচ্ছে আমাদের দায়িত্ব তাহলে তাদেরকে বড়দের সাথে কখনো বসবাস করতে হবে বন্ধু বান্ধবদের সাথে বসবাস করতে হবে এবং যারা তার বয়সী তাদের সাথে তাদেরকে থাকতে হবে এবং এই সকল ক্ষেত্রে যাতে সে একজন ইতিবাচক ব্যক্তিত্বে এবং ইতিবাচক রোল সে প্লে করতে পারে এই জন্য তাকে সেভাবে আমাদেরকে তৈরি করতে হবে আমাদেরকে তৈরি করতে হবে এমন একজন ব্যক্তিত্ব হিসেবে যত ধরনের অপরাধ খারাপই রয়েছে সব থেকে যাতে সে নিজকে দূরত বিরত রাখে তো প্রিয় দর্শক আমরা দেখি যে এই শিশুরা রাসুল্লাহ সাল্লামের যুগে তারা রাসুল্লাহ সাল আলাইসালামের বৈঠকগুলোতে তার আলোচনা অনুষ্ঠানগুলোতে তার সেশনগুলোতে তার হালাকাগুলোতে তার মেজলিসগুলোতে তার জলসাগুলোতে তারা উপস্থিত হতেন এবং কখনো কখনো দেখি আমরা যে এই শিশুদের বাবারা তারা তাদের সন্তানদেরকে রাসুল্লাহ সাল আলী আসসালামের পবিত্র মজলিসগুলোতে তারা নিয়ে আসতেন যেমন অমর আদি আল্লাহ তাল আনহু তার সন্তান আবদুল্লাহ ইবনা অমরকে রাসুল্লাহ সাল আলী আসসালামের বৈঠকগুলোতে নিয়ে আসতেন তার মিটিং মিটিংগুলোতে তার সেশনগুলোতে তার হালাকাগুলোতে তার জালসাগুলোতে নিয়ে আসতেন এবং বুখার এবং মুসলিম রাহেমুল্লাহ তারা উভয়ে বর্ণনা করছেন হয়তো ইবনে অমরাদি আল্লাহ তালানহ থেকে যে তিনি বলছেন রাসুল্লাহ সাল্লাহ হোসেনাম একবার সমবেত সাহাবাই কেরামদের উদ্দেশ্যে বললেন সেখানে আমি নিজেও অর্থাৎ আমি শিশু ইবনে ওমরও সেখানে উপস্থিত ছিলাম সকলকে তিনি বললেন যে আখ বিরুনি বিশ্বাস জারাতেন তোমরা আমাকে বলো তো এমন একটি গাছের কথা মাসালুহা ক্যামাসালিল মুসলিম যার দৃষ্টান্ত হচ্ছে একজন মুসলিমের মতো তো অতি উকুলা উকুলাহা কুল্লাহীন যে প্রতি মুহূর্তে ফল দিয়ে যায় প্রতি মুহূর্তে উপকার করে প্রত্যেকটি মুহূর্তে তার রবের নির্দেশে সে কল্যাণে জনকল্যাণে মানুষের কল্যাণে সে নিবেদিত থাকে ওয়ালা তাহত্তোয়ারা কাহা এবং ওয়ালা তাহত্তোয়ারা কুহা যে তার গাছ সেই গাছের পাতা পড়ে না গাছের পাতা পড়ে না এমন একটি গাছ যে গাছ এর দৃষ্টান্ত হচ্ছে মুসলিমের দৃষ্টান্তের মতো যে প্রতি মুহূর্তে মানুষের কল্যাণ করে এবং কখনোই তার গাছে তার পাতা পড়ে না অর্থাৎ সে কখনো নিরাশ হয়ে যায় না অর্থাৎ সে কখনো হতাশ হয়ে যায় না অর্থাৎ সে কখনো বিরক্ত হয় না তার কোনো পতন নেই তখন এমনি অমর বলছেন যে আমার মনে হলো যে গাছটি হচ্ছে খেজুর গাছ কিন্তু ফাঁকারি হিতান আতাকাল্লামা আমি কথা বলতে অপছন্দ করলাম কারণ সেখানে ছিল আউবকর এবং ওমর মতো ব্যক্তি তো অথচ তারা কথা বলছেন না যেন আমার কথা বলতে লজ্জা লাগলো ভয় লাগলো আমি কথা বললাম না তখন রসলাম বললেন হিয়ার নাখলা কেউ যদি কোনো কথা বলছে না নাথিং নান রেসপন্ডেন্ট কেউ প্রশ্নের উত্তর দিল না তখন রসলাম বললেন হিয়ার নাখলা তো ইট ইজ এটা হচ্ছে খেজুর গাছ পাম ট্রি এটা খেজুর গাছ এই কথা বলে রাসুল্লাহ সাল আলী আসলাম যখন বললেন করলেন এরপর এই তো সেশন হালাকাত বা জলসা শেষ এখন সকলে চলে গেল বিভিন্ন জায়গায় হজরত অমর আদি আল্লাহ তালানহু তার ছেলেকে নিয়ে বাড়ি ফিরছিলেন তখন প্রতিমধ্যে এমনি অমর বাবাকে বললেন ইয়া আবাতি হে আমার পিতা ওয়াকা আফি নফসি আর আন্নাখল আমার মনে মনে হচ্ছিল যে আসলে এটি খেজুর গাছ তখন পিতা বললেন যে কান আকান কুরুহা তুমি কেন তাহলে বললে না যে খেজুর গাছ তখন তিনি বললেন যে লাউ কুন্তা কুল তাহা যদি তুমি তা বলতে কানা হাবাই ইয়ামিন কাদা বা কাদা তাহলে এই সারা পৃথিবীর ধন সম্পদ এত এত কিছু যদিও আমার কাছে থাকতো তার চেয়ে অনেক বেশি প্রিয় লাগতো যে তুমি রাসুলের কাছে রাসুলের এই প্রশ্নের একটা উত্তর আমাদের প্রত্যেকের উপস্থিত তুমি বলে দিচ্ছ বাবা হিসেবে আমি খুবই গর্বিত অনুভব করতাম আমার খুবই খুবই ভালো লাগতো আমি আমি আমি খুবই খুশি হতাম যদি তুমি এই উত্তরটি প্রদান করতে কলা তিনি বললেন ম্যান আয়নি তখন আব্দুল ইবনে ওমর তিনি বললেন যে ম্যা মানা আনি ইল্লা নিলাম আরাকা ওয়ালা আবা বাকার তাকাল্লাম তোমা আমায় আমি আসলে দেখেছি আপনি এবং আবু মতো ব্যক্তিরা কথা বলছেন এই জন্য আমি কথা বলিনি অন্য কোনো কারণে নয় তখন তখন এর আরেকটি বর্ণনা আছে ফাইদা আনা আসগারুল কৌমে ফাসাকাত্তু তিনি বলছেন ইবনে অমর বলছেন ওইখানে যত লোক উপস্থিত ছিল তোর মধ্যে সবচেয়ে কম বয়সের আমি এই জন্য আমি চুপ থেকেছিলাম যাই হোক না কেন প্রেক্ষাপটটি আমাদের কাছে এটি নয় আমাদের কাছে মৌলিক যে প্রেক্ষাপটটি তা হচ্ছে যে ওমর আল্লাহ তার ছেলেকে রাসুল্লাহ সাল্লাহামের কাছে নিয়ে গিয়েছেন রাসুল ইসলাম এইরকম একটা মজলিসে তাদেরকে সকলকে প্রশ্ন করেছেন এবং আবদুল্লাহ ইবনে ওমর তিনি কিন্তু চিন্তা করছিলেন যে তাহলে এই প্রশ্নের উত্তর কি হতে পারে এই যে বড়দের সাথে মেশার বড়দের সাথে বা বুদ্ধিমানদের সাথে জ্ঞানীদের সাথে দিনদারদের সাথে যারা সিনিয়র যারা ইন্টেলিজেন্ট যারা নলেজেবল যারা ওলামায় কেরাম তাদের সাথে মেশার তাদের সাথে থাকার তাদেরকে দেখার তাদের আলোচনা সেশন তাদের হালাকা জালসাগুলোতে যাওয়ার যে মর্যাদা যে বৈশিষ্ট্য সেখানকার যে গুরুত্ব এই গুরুত্ব কিন্তু আমরা এই হাদিসের মাধ্যমে প্রমাণ পাচ্ছি রাসুল্লাহ সাল্লাম কখনো কখনো নিজেই তিনি শিশুদের সাথে মিশতেন কখনো শিশুরা তার অনুষ্ঠানে আসতো তার আলোচনায় আসতো তার হালাকাতে আসতো কখনো কখনো তিনি নিজেই যেতেন শিশুদের কাছে আনাস আল্লাহ তিনি বর্ণনা করছেন যে কানা রাসুল্লাহ সাল্লাম ইউখালিতনা রাসুল আসলাম আমাদের সাথে মিশে যেতেন আমাদের সাথে তিনি মিলে যেতেন আমাদের সাথে তিনি খেলাধুলা করতেন আমাদের সাথে তিনি একই আমরা হয়তো কয়েকজন বালক শিশু মিলে এক জায়গায় কোথাও কোনো খেলাধুলা করছি রাসুলাম আমাদের সাথে মিশে যেতেন আমাদের সাথে মিলে যেতেন আমাদের সাথে তিনি আমাদের মধ্যে তিনি ঢুকে যেতেন হাত্তা ইয়াকুর আলী আখিনলি সগিরিন ইভেন আমার ছোট এক ভাইকে লক্ষ্য করে তিনি একবার বললেন ইয়া আবা ওমায়ের মা ফালান নগের হে ওমায়ের হে আবু ওমায়ের তোমার নোগায়ের সে পাখিটির কি হলো আবু উমায়ের একটা পাখি ছিল যেটি নিয়ে তিনি আসলে খেলতেন ওয়ানুদিহা বেসাতিন লানা কয়লা ফাসল্লা আলহি ওয়াসফনা রাসুল্লাহ সাল তাকে এই আবু আমায়েরকে সেই পাখিটি সম্পর্কে জিজ্ঞেস করতে কারণ পাখিটি মারা গিয়েছিল যাই হোক না কেন এই ঘটনার পর রাসুলামের জন্য তারপরে বিছানা বিছানা হলো তিনি তখন সাহবাইকে আমরা আল্লাহ তালাহ মানে সেখানে যারা উপস্থিত ছিল আনাস এবং আবু আমায়ের এদেরকে নিয়ে তিনি সালাত আদায় করলেন এখানে আমরা আরেকটি মৌলিক যে বিষয় দেখতে পাই তা হচ্ছে রাসুলাম দেখুন শিশুদের সাথে ঢুকে গিয়ে মিলে গিয়ে তাদের সাথে মিশে গিয়ে তিনি তাদের ছোটোখাটো বিষয় তার একটা পাখি ছিল এটা রাসুল ইসলাম কিভাবে জেনেছেন এবং ওই পাখি সম্পর্কে কেন আবার তাকে তিনি প্রশ্ন করেছেন এটি আমাদেরকে অনুভূতি দেওয়ার জন্য যে we should not ignore the the feelings the sense and the sensibilities of the young children এদের অনুভূতিকে আমরা যাতে কখনো আমরা ভুলে না যাই এগুলিকে যাতে আমরা ওভারলুক বা ইগনোর না করি রাসুল্লাহ সাল আলী আসলাম কখনো কখনো আমরা দেখি যে শিশুদেরকে যদি রাসুলসালামের মজলিসে নিয়ে যাওয়া হয় অথবা নিয়ে যাওয়া হতো আমরাও আমাদের শিশুদেরকে সেই একইভাবে যদি বড়দের মজলিসে নিয়ে যায় বড়দের বৈঠকগুলি বড়দের আলোচনা অনুষ্ঠানগুলোতে বড়দের হালাকা বা জলসাগুলোতে যদি আমরা নিয়ে যাই তাহলে তার যে ত্রুটি আছে তার যে উপলব্ধি তার যে জ্ঞানের কমতি আছে এগুলো সে বুঝতে পারবে সে বুঝতে পারবে যে না উনি তো আমার চেয়ে অনেক বেশি জানে তাহলে তার মধ্যে জানার তিনি তো আমার চেয়ে অনেক ভালো কাজ করেন তাহলে ভালো কাজ করার তিনি তো আমার চেয়ে অনেক বেশি দিনদার তাহলে দিনদারই অর্জন করার তিনি তো আমার চেয়ে অনেক বেশি যোগ্য তাহলে যোগ্যতা অর্জন করার এমন একটি প্রতিযোগিতা এমন একটি মনোভাব তার মধ্যে তৈরি হবে এবং সে ওই রকম খুব ভালোভাবে জীবনযাপন করার একটি শিক্ষা একটি দীক্ষা সে পাবে আমরা দেখি যে শিশুরা যদি বড়দের এরকম অনুষ্ঠানগুলোতে থাকে তাহলে তাদের মধ্যে বড়দের কথা থেকে তারা বুঝতে পারবে যে তাদের আসলে অনেক জানা রয়েছে তাদের আসলে অনেক চিন্তা করার বিষয় রয়েছে তাদের আসলে অনেক দায় দায়িত্ব রয়েছে এগুলো তারা তাদের কথাবার্তা এর থেকে তারা উপলব্ধি করবে তারা জেনে নেবে আমরা এখানে তার কয়েকটি দৃষ্টান্ত স্বরূপ কয়েকটি এক্সাম্পল আপনাদের সামনে তুলে ধরছি ইমাম এটি ইবনে সাদ ইবনে জরির ইবনে মুনজির আত্তাবরানি ইবনে মারদুয়াই আবু নাইম তারা প্রত্যেকেই ইবনে আবাস রদি আল্লাহ তার থেকে বর্ণনা করছেন যে কানা অমর ইউদ খিলুনি মা আশা আশিয়া বাদার বদর যুদ্ধে অংশগ্রহণকারী সিনিয়র সাহাবাই কেরামদের সাথে ওমর আদি আল্লাহ তালাহ আমাকে রাখতেন কাকে আব্দুল এমনি আব্বাস তিনি বলছেন একজন শিশু একটু মাত্র শিশু তো পার হয়ে মাত্র হয়তোবা সে বালেগ এরকম হয়েছে কিন্তু তিনি আমাকে বড় সিনিয়র এবং বয়স্ক এরকম বদরি সাহাবিদের সাথে আমাকে রাখতেন ফকর আলী আব্দুর রহমান ইবনে আউফ একবার আব্দুর রহমান আউফ হজরত ওমর আদি আল্লাহ তালাহকে রক্ষ করে বললেন লিমা তুদ খিল হাজার আল ফাতানা ওয়ালানা আবনা মিসলু তুমি কেন আপনি কেন এই ওমর কে বলছেন যে হে খলিফাতুল মোমিন আমির আল মোমিন আপনি কেন এই বালকটিকে এই শিশুটিকে আপনি আমাদের সাথে আমাদের এই সিনিয়রদের বৈঠকে নিয়ে আসেন আমাদেরও তো অনেক সন্তান আসে আমরাও তো তাদেরকে নিয়ে আসতে পারতাম কিন্তু ওমর আদি আল্লাহ কি তার ছেলেকে নিয়ে এসেছেন না তিনি আবদুল আব্বাসকে আব্বাস রদি আল্লাহ ছেলে রাসুলামের চাচা তো ভাই রাসুলামের চাচার ছেলে আব্বাস রদি আল্লাহ ছেলে আব্দুল ইবনে আব্বাসকে তিনি নিয়ে এসেছেন ফাকলা তারপরে হজরত ওমর আদি আল্লাহ তালাহ তখন আব্দুর রহমান আউফ রদি আল্লাহ তালন এই প্রশ্নের উত্তরে বললেন ইন্নাহু মিম্মান কদ আলিম قد إنه ممن قد علمتهم فدعاهم ذات ذات يوم ودعاني তখন এই ওমর আদি আল্লাহ তালাহ বললেন যে আপনারা জানেন যে সে কে আপনারা তাকে খুব ভালো করে চেনেন অতএব একদিন তিনি কি করলেন এদের প্রত্যেকেরই ডাকলেন এবং সেই দিন তিনি হজরত আব্দুল ইবনে আব্বাসকেও ডাকলেন ওয়ামা রাইতুহু দাআনি ইয়াউমাইযিন ইল্লা লিউরিয়াহুম মিন্নি হযরত আব্দুল ইবনে আব্বাস তিনি বলছেন যে আমি বুঝছি যে সেই দিন তিনি শুধু আমাদের আমাকে এদেরকে দেখানোর জন্য যে আমি কতটুকু জ্ঞান রাখি আমি কতটুকু বুদ্ধি রাখি এগুলো তাদেরকে দেখানোর জন্য শুধুমাত্র আমাকে ডেকেছেন অন্য কোনো কারণে নয় তারপর তিনি ওমর আদি আল্লাহ তালন তিনি এই সমবেত সকল সিনিয়র সাহাবাইকেরামদের সামনে একটি প্রশ্ন ছুড়ে দিলেন যে মা তা কলু নাফি কৌলিহি তালা এই আয়াতের ব্যাপারে আপনাদের বক্তব্য কি এই সুরার ব্যাপারে ইদা জয়া আনসরুল্লাহ ওয়াল ফ্যাথ যখন আল্লাহর পক্ষ থেকে আসবে বিজয় এবং সাহায্য সাহায্য এবং বিজয় এই ব্যাপারে আপনাদের মত সুরান্নাসর আপনারা জানেন তখন এই সুরাটি তিনি তেলাবাদ শেষ করে তারপরে বললেন যে আপনারা আমাকে বলেন যে এটার ব্যাপারে আপনাদের মত কি তখন কেউ কেউ বলল যে আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন যাতে আল্লাহর প্রশংসা করি তার কাছে আমরা তার কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি যখন আমাদের আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে তখন যাতে আমরা এই কাজটি করি এবং তাহলে আল্লাহ সুবহানুয়া তালা আমাদেরকে সাহায্য প্রদান করবেন এবং আল্লাহ আমাদেরকে আরও বেশি বিজয় দান করবেন কিন্তু আবার কেউ কেউ বললো যে লাহাদি আমরা আসলে জানি না ওবায়দ হুমলাম ইয়াকুল শাহিয়ান কেউ কেউ কোনো কথাই বলেনি তাও কেউ বলেছে যারা ভুল বলেছে কেউ কেউ তারা বলছে আমরা জানি না আবার কেউ কেউ বলেছে একেবারে কোনো কথাই বলেনি তারা চুপ থেকেছে ফাকর আলী তখন ওমর আমাকে বললেন রাদি আল্লাহ তালা আনহুমা ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহুমা তিনি বলছেন যে ওমর তখন আমাকে বললেন ইয়া ইবনা আব্বাস আব্বাস হে আব্বাসের ছেলে এমনি আব্বাস আবদুল্লাহ এমনি আব্বাস আর কেদালিকে তা করু তোমার কি কথা এই তুমিও কি বলবে যে আল্লাহ সুবহানুমাতালা আমাদেরকে নির্দেশ দিয়েছেন তার প্রশংসা করতে তার কাছে ক্ষমা প্রার্থনা করতে যদি তিনি আমাদেরকে বিজয় দেন নাকি তুমিও চুপ থাকবে তোমার কি অন্য কোনো কথা আছে তখন তিনি বললেন যে আবদুল্লাবনে আব্বাস তিনি বললেন যে লা আমি এই কথা বলবো না বরং আমি বলবো হুয়া আজালু রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম আলামাহুল্লাহ এটি হচ্ছে এই সুরার মাধ্যমে আল্লাহ সুবহান ও রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামকে তার বয়সটি জানিয়ে দিয়েছেন তার সময়সীমা জানিয়ে দিয়েছেন তার মৃত্যুর সময় জানিয়ে দিয়েছেন তাকে এর মাধ্যমে তার কতদিন তিনি বেঁচে থাকবেন কবে তিনি ইন্তেকাল করবেন এরকম তার যে বয়স এর যে সীমা এটি রাসুল ইসলামকে আল্লাহ সুবহানুতালা জানিয়ে দিলেন এবং এই কথা বলে তিনি বলেন ইজা ওরা এখানে আল ফাত বলতে হচ্ছে ফাতহে মাক্কা যখন ফাতে মক্কা হবে ইজা মানে হচ্ছে ফাতে মক্কা মক্কা বিজয় তখন আপনি দেখবেন দলে দলে লোকেরা ইসলাম গ্রহণ করছে এবং ফাজাকা আলামাতু এইটাই হচ্ছে লোকেরা দলে দলে ইসলাম গ্রহণ করছে ইসলামের ছায়াতলে তারা আসছে এটি হচ্ছে আপনার জীবন এই দুনিয়ার জীবনের শেষ এই দুনিয়ার জীবন অতএব এবার আপনি আল্লাহ সুবহানাহু ওয়া প্রশংসা করুন আল্লাহ সুবহানাহু ওয়া কৃতজ্ঞতা করুন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন তিনি ক্ষমাশীল এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া আলা ওমর আল্লাহ জানিয়ে দিলেন যে আপনার যখন কাজ শেষ অতএব আপনি কিছুদিন যতদিন বেঁচে থাকবেন তত এই কয়েকদিন আপনি শুধু তাসবিহ তাহলিল করুন এরপরে you'll have to go to meet me আপনি আমাকে আমার সাথে সাক্ষাৎ করতে আপনাকে চলে আসতে হবে তখন ওমর আল্লাহ তাআলা বললেন মা আলাউ মিনহা ইল্লা মা তা সালাম ওম ইবনে ওমর বললেন হে আবদুল্লাহ ইবনে আব্বাস তুমি যা জানো আমি তাই জানি আমি তোমার চেয়ে একটু বেশিও জানি না একই এক্সা একই এক্সপ্লেনেশন তোমার এক্সপ্লেনেশন এবং আমার এক্সপ্লেনেশন একই এ হচ্ছে প্রিয় দর্শক বড়দের যে মাজলিসগুলোতে ছোটদেরকে নিয়ে যাওয়ার মর্যাদা এবং ফজিলত আমরা আবু জোহাই ফারাদি আল্লাহ দেখি যে তিনি বলেছেন তিনি নিজেও খুবই ছোট একজন শিশু সাহাবি ছিলেন তিনি বলেন কুল তো আন্দা নবী সাল আলী হোসেন ফাজা লিরাজুল আন্দা রাসুল্লাহ সাল্লামের কাছে একবার আমি ছিলাম অর্থাৎ রাসুলের সে কিন্তু তাদের যাওয়া আসা এমন সময় সেখানে একজন ব্যক্তি আসলো রাসুল্লাহ সাল্লাম তখন বলেন লা মুত্তাকি আন আমি হেলান দিয়ে খাই না মানে হেলান দেয়া অবস্থা একেবারে এইরকম শোয়া অবস্থায় হেলান দেয়া অবস্থায় এরকম আরাম করে এইরকম অবস্থায় আমি খাই না কারণ হেলান দিয়ে খেলে আপনার হতে পারে যে প্রয়োজন অতিরিক্ত অনেক বেশি খাওয়া শোয়া অবস্থা খেলে প্রয়োজন অতিরিক্ত খাওয়া অথবা আপনার খেতে গিয়ে আপনার কোনো সমস্যা হতে পারে ইজরুলাম বলেছেন যে না আমি হেলান দিয়ে খাই না খাওয়ার জন্য আমি এই এইভাবে বসি তিনি নিজে হাদিসটি বর্ণনা করছেন এর মাধ্যমে তিনি আমাদেরকে বুঝিয়ে দিলেন যে রাসুল্লাহ সাল আলী বাসাল্লাম এর কাছে তিনি শিশু অবস্থায় তিনি রাসুল্লাহ সাল আলী বাসাল্লামের কাছে গিয়েছেন তো প্রিয় দর্শক আমরা এখান থেকে যে বক্তব্যটি আপনাদের সামনে উপস্থাপন করতে চেয়েছি তা হচ্ছে শিশুদেরকে বড়দের মজলিসগুলিতে নিয়ে যেতে হবে এবং এখানে রাসুল্লাহ সাল আলী বাসাল্লাম তিনি শিশুদেরকে কখনো কখনো রাস্তায় তিনি শিশুদেরকে নিয়ে হাঁটতেন কখনো কখনো তিনি শিশুদেরকে তার বাহনের পিছনে বসাতেন কখনো কখনো তিনি শিশুদেরকে নিয়ে একটু খেলতে শিশুরা যেখানে খেলছে সেখানে তিনি গিয়ে তাদের সাথে অংশগ্রহণ করতেন দেখতেন এভাবে রাসুল্লাহ সাল আলী আসসালাম শিশুদের সাথে মিশে তাদেরকে তার বৈঠকে ডেকে নিয়ে এনে তিনি রাসুল্লাহ সাল আলী ইসলাম তাদেরকে শিষ্টাচার আদব শিক্ষা দিতেন তাদেরকে মৌলিকতা শিক্ষা দিতেন আমাদেরও দায়িত্ব হচ্ছে শিশুদেরকে এভাবে শেখানো প্রিয় দর্শক আমরা এই কথা বলে আজকে এখানে শেষ করছি ইনশাল্লাহ আগামী পর্ব আমরা শিশুদেরকে বড়দের বৈঠকে নিয়ে যাওয়া শিশুদেরকে তাদের শিশুদেরকে কিছু দায়িত্ব দেয়া এবং ওই দায়িত্ব তারা ঠিকমতো পালন করতে পারছে কিনা এইগুলো একটু দেখা ইত্যকার কিছু মৌলিক বিষয় আলোচনা করব তখন ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে জয়েন করবেন সেই প্রত্যাশা ওয়াহাদামা আইন্দি ওয়াল আলম আহমদুল্লাহ ওসল্লাহ আলা নবীনা মোহাম্মদ ওয়ালা আলী ওসাইবি আজমাইন ওসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতুহ